তুমি মাবুদ দয়ার সাগর তুমি দয়াবান তুমি মাবুদ দয়ার সাগর তুমি দয়াবান আমরা পাপি তোমার দারে রহম করদান আমরা পাপি তোমার দারে রহম করদান তুমি মাবুদ দয়ার সাগর তুমি দয়াবান তুমি মাবুদ দয়ার সাগর তুমি দয়াবান আমরা পাপি তোমার দারে রহম করদা আমরা পাপি তোমার দারে রহম করদা চাই না ধরায় বারে গাড়ি সোনা দানা টাকা করি চাই না ধরায় বারে গাড়ি সোনা দানা টাকা করি পাইগো যদি তোমার রহম পাইগো যদি তোমার রহম ধন্য আমার প্রাণ আমরা পাপি তোমার দারে রহম করদান আমরা পাপি তোমার দ্বারে রহম করো তুমি মাবুদ দয়ার সাগর তুমি দয়াবান তুমি মাবুদ দয়ার সাগর তুমি দয়াবান আমরা পাপি তোমার দ্বারে রহম করো আমরা পাপি তোমার দ্বারে রহম করো গুনার বোঝা মাথায় করে হাজির হলাম তোমার দ্বারে গুনার বোঝা মাথায় করে হাজির হলাম তোমার দ্বারে গুনাহ রাশি ক্ষমা করো গুনাহ রাশি ক্ষমা করো তুমি রহমান আমরা পাপি তোমার দারে রহম করদা আমরা পাপি তোমার দারে রহম করদা তোমার দয়ার দ্বার খুলিয়া নাও গো আমায় কাছে তুলিয়া তোমার দয়ার দ্বার খুলিয়া কাছে তুলিয়া নামের আজাব থেকে নামের আজাব থেকে দাও গো পরিত্রাণ আমরা পাপি তোমার দারে রহম করদান আমরা পাপি তোমার দারে রহম করদান তুমি মাবুদ দয়ার সাগর তুমি দয়াবান তুমি মাবুদ দয়ার সাগর তুমি দয়াবান আমরা পাপি তোমার দারে রহম করদা আমরা পাপি তোমার দারে রহম করদা আমরা পাপি তোমার দারে রহম করদা আমরা পাপি তোমার দারে রহম করদা